বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের দ্বিতীয় গল্প ক্ষুধিত জীবন রচনা হেমেন্দ্র কুমার রায় হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন আঠেরোশো সালে কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়িমেলা ভার তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক ইন্সপেক্টর সুন্দরবাবু ইত্যাদি তার মৃত্যু হয় উনিশশো সালে আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত হেমেন্দ্র কুমার রায় কিশোর ভৌতিক সমগ্র ভলিউম টু সংকলন থেকে প্রধান চরিত্রে ডাক্তার এবং তান্ত্রিক গল্প পাঠে দ্বীপ শুরু হচ্ছে ক্ষুধিত জীবন আশ্চর্য ঘটনা ঘটেছে আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না কিন্তু সম্প্রতি সেখানে দোস্তুর মতো উত্তেজনা সাড়া পড়ে গিয়েছে ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে তিনি বাস করতেন সারা দিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পুজো অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না তবে কি কারণে জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্প সল্প করে যেতেন ভৈরবের বয়স পঞ্চাশের কাছাকাছি রং কালো দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ তার চেহারার ভেতর সব থেকে আগে নজরে পড়ে চোখ দুটো মনে হতো কোটরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে তারা যেন ভৈরবের নিজের চোখ নয় কেন এমন মনে হতো জানি না কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি খবর পেলুম হঠাৎ ভৈরব মারা পড়েছেন আমি ডাক্তার খবর পেয়েই দেখতে গেল পরীক্ষা করে বুঝলুম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে তিনি চোখ খুলেই মারা পড়েছেন সেই দুটি অদ্ভুত চোখ এখন তারা স্থির বটে কিন্তু এখনো তেমনই রহস্যময় স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই তিনি একেবারেই একলা থাকতেন কাজেই সব দাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকেদেরই সন্ধ্যের সময় জোনা কয়েক লোক নিয়ে ভৈরবের বাসায় গিয়ে হাজির হল যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি নিজে হাতে তালা বন্ধ করে গিয়েছিলাম এখন গিয়ে দেখি দরজা খোলা তালাটা পড়ে রয়েছে মেঝের ওপর চোর এসেছিল নাকি তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেল এই একটু আগে আমি নিজে চৌকির ওপর যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি সেটা আর সেখানে নেই ঘরে বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো মরা পাওয়া গেল না মরা তো আর বেঁচে উঠে ভেতর থেকে বাইরের তালা খুলে বেরিয়ে যায়নি তবে কি কেউ লাশ চুরি করেছে সম্ভব কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল তারপর ভৈরবের কথা আমরা একেবারে ভুলে গেল তিন বছর পরের কথা দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নানা লোকের হাঁস মুরগি ছাগল বেড়াল কুকুর এমনকি গরু মোষ পর্যন্ত চুরি যেতে লাগলো পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হল না কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়ে বা রাখে কোথায় কেউ তা আবিষ্কার করতে পারে গৃহস্থেরা জ্বালাতন হয়ে উঠল গরু মোষ ইত্যাদি তো মূল্যবান কিন্তু বিড়াল ও দিশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে এই আমার কি রকম রহস্য বিড়াল কুকুর নিয়ে চোর করবে কি অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত ব্যাপারের অর্থ বুঝতে পারলাম সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছি বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো বাগান থেকে শোনা যাচ্ছে একটা বেড়ালের ম্যাও ম্যাও ডাক খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করেই একেবারে চুপ মেরে গেল চোরের উৎপাতে মনটা এমনিতেই সন্দিগ্ধ হয়েছিল কোথাও ছায়া নড়লেই চোর দেখি বেড়ালটা তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল ওই কি চোর নইলে পালাবে কেন তাড়াতাড়ি ঘরের কোণ থেকে এক গাছা লাঠি তুলে আমিও বেরিয়ে বটগাছের দিকে ছুটে গেলাম এতদিন পরে বোধ চোরকে হাতে পেয়েছি বটগাছের তলায় ঘুট ঘুটে অন্ধকার এক জায়গায় কি যেন চকচক করছে চোরের চোখ নাকি হাঁকলুম কে তুমি সাড়া নেই কিন্তু চোখই হোক আর যাই হোক আরো বেশি চকচক করে উঠল লাঠি গাছা বাগিয়ে ধরে সাবধানে এগোতে লাগলুম তখনই শুনলুম হিংস্র বন্য জন্তুর মতন কণ্ঠে একটা ক্রুদ্ধ গর্জন কে বলে উঠল আর এগিয়েও না ডাক্তার শিগগির চলে যাও আমায় চেনে দেখছি আমি জিজ্ঞেস করলুম কে তুমি আমি আমি ক্ষুধার্ত আমার অন্য কোনো পরিচয় নেই তুমি আলোয় বেরিয়ে এসো আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখবার চেষ্টা করো না আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু পালিয়ে যাও ডাক্তার পালিয়ে যাও আর শোনো রাত্রে আর কখনো বাইরে বেরিও না ভয় পাবে বিপদে পড়বে আবার ভয় দেখানো হচ্ছে দাঁড়াও তোমার চালাকি বার করছে আমার চেঁচানো শুনে চারিদিক থেকে লোক ছুটে এলো সকলেরই মুখে একই প্রশ্ন ব্যাপার কি চোর ধরেছি ওই ওই ওইখানে লুকে আছে সকলে চারিদিক থেকে গাছটাকে ঘিরে ফেল আলো এলো কিন্তু গাছের তলায় কেউ নেই কেবল দূর থেকে ভেসে এলো এক বিকট ও সুদীর্ঘ অট্ট হাসির শব্দ সে হাসিও যেন ক্ষুধার্থ শুনে শিউরে উঠতে কে লোক চোর না অন্য কেউ ও যা বলল তার অর্থ ও খোদা বিজলি বন্ধ হল না তার উপরে মানুষও অদৃশ্য হল না এক মাসের মধ্যে পাঁচজন মানুষ অদৃশ্য হয়েছে প্রত্যেক ক্ষেত্রে তারা রাত্রে বাইরে বেরিয়ে জাগলো বিষম বিস্ময় ও ভীষণ আতঙ্কের সারা শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা সন্ধে হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল তার দেহের ওপর অংশটা শিয়াল বা অন্য কোনো জানোয়ার খেয়ে গেছে কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারল না তাহলে যারা অদৃশ্য হয়েছে তাদের সবাই মারা পড়েছে হত্যাকারীর হাতে কিন্তু এমন অকারণ নরহত্যা কেন যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক টাকার লোভে কেউ তাদের খুন করেনি তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না কে এই মহানির্দয় খুন যে কেবল খুনের আনন্দেই খুন করে চলেছে ডাক্তার মানুষ রাত্রে প্রায়ই আমাকে রোগী দেখতে যেতে হয় তবে বেশি দূর যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই আজ বাড়ির কাছেই একটা কলেরার রোগীকে দেখতে যেতে হলো বেশি দূর নয় মিনিট সাত আট হাঁটা পথ একলাই ফিরছি চাঁদনি রাত এতক্ষণ চারিধার ধপধপ করছিল কিন্তু হঠাৎ মেঘ এসে গ্রাস করল চাঁদকে বাতাসের জোর ক্রমেই বাড়ছে বৃষ্টি আসতে আর দেরি নেই তাড়াতাড়ি পা চালিয়ে দিল হাতে নিল টর্চটা এমন অন্ধকার হবে জানলে একলা আসতুম না ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি পথ একেবারে নির্জন মফস্বলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেওয়ার ব্যবস্থা নেই মাঝে মাঝেই টর্চ জ্বালতে হচ্ছে পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে ওই মাঠ পেরোলেই আমাদের পাড়া মাঠের মাঝখানে একটা পুকুর আর তার পাড়ে গোটা কয়েক গাছ সেইখানে এসেই মনটা ছ্যাঁচ্ছ্যাঁত করতে লাগলো মনে পড়ল অজানা হত্যাকারীর কথা গাছের ডাল পাতায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগলো আমি বরাবর লক্ষ্য করে দেখেছি রাত্রে খোলা জায়গায় ভয় হয় না কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা রাত্রির বিভীষিকা যেন সেইখানেই গিয়ে বাসা বাঁধে গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি আধারে আবছায়ায় চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে বড়লোকের ষড়যন্ত্র মেঘলা রাত অন্ধ পৃথিবী জনশূন্য মাঠ হঠাৎ বিরক্ত কণ্ঠস্বর শুনলাম ডাক্তার ডাক্তার আবার তুমি রাতে বেরিয়েছ বুক কেঁপে উঠল বললাম কে ক্ষুধার্ত ক্ষুধার্ত দারুণ ক্ষুধা আমার মাংস চাই হাড় চাই রক্ত চাই দিতে পারবে তুমি পারবে না পারবে না ভয়াবহ হাসি ভয়ানক কণ্ঠস্বর কে পাগল এই কি মানুষ খুন করে যেন বোবা হয়ে গেলাম ভয় নেই ডাক্তার আমি তোমার শত্রু নই তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি কখনো রাত্রে বেরিও না কি জানি যদি আমার ক্ষুধা জাগে আমার যে বিশ্বগ্রাসী ক্ষুদা পালাও ডাক্তার পালাও পালাও আতঙ্কের মধ্যেও যেন জাগলো ভীষণ কৌতূহল ধা করে দিলুম টর্চটা টিপে হে ভগবান এ কি বিভীষিকার মূর্তি গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে এই যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি তিন বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি ভৈরবের মুখময় রক্ত এবং তার সামনেই মাটির ওপর পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ পালাও ডাক্তার পালাও প্রচন্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলো রেখার বাইরে গিয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে শুনলাম দ্রুত পায়ের শব্দ আমিও ঝড়ের বেগে ছুটলাম মাঠের ওপর দিয়ে বাড়ির দিকে শুনছিলেন ক্ষুধিত জীবন রচনা হেমেন্দ্র কুমার রায় গল্প পাঠে এবং গল্পের সূত্রধার দ্বীপ বিশেষ সহযোগিতায় বর্ণালী শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ পত্র ভারতীর শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স সানডে সাসপেন্সের দ্বিতীয় গল্প ক্ষুধিত জীবন আপনার জন্য প্রশ্ন তান্ত্রিকের পুরো নাম কি টাইপ করুন R J Deep R J DWP Deep space দিয়ে আপনার উত্তর তারপর স্পেস দিয়ে আপনার নাম লোকেশন আর পাঠিয়ে দিন ফাইভ ডাবল এইট ডাবল এইটে ইমেলও করতে পারেন এই ঠিকানায় Sunday at radio Mirchi dot com ইমেলে আপনার ফোন নাম্বার জানাতে ভুলবেন না সানডে সাসপেন্স কেমন লাগলো জানানো